created with free version for non-commercial use. এক ভাই বলেছেন যে হাইয়ার লোকেরা মোতাবার লোকেরা গাড়িতে চলাচলা করে চিল্লায় কিন্তু তারা নামাজ পড়ে না এটি আপনার খারাপ ধারণা এর জন্য কাবিরা গুণা হবে মিথ্যা আরোপ করা মনে রাখবেন যে তারা নামাজ পড়ে আর এখানে দাম্মামে এমন মসজিদ আছে আধা ঘন্টা পরেও নামাজ হয় তারপর আরো মনে রাখবেন যারা ডিউটিতে নিয়োজিত তাদের জন্য জামাত ফরজ নাই তারা জামাত ছেড়ে একা নামাজ পড়বে কারণ তারা যদি নামাজ পড়তে ঢুকে তো ফাঁসেগুলিকে কি মসজিদে নিয়ে যাবে হ্যাঁ শরীফ এনে পুলিশ পাহারা দিচ্ছে তো নামাজ পড়ে না তারা যখনই সালাম ফিরা হলো তারা নিজের নামাজ আদায় করলো তাদের জন্য সেটি ওয়াজিব কারণ তারা যদি পাহারা না দেয় তাহলে আমাদের অসুবিধা আছে কোন শত্রু এসে সেখানে করে কোন রকমের খারাপ ঘটনা ঘটাইতে পারে ঠিক কিনা জি ভালো ধারণা রাখবেন মুসলমানদের Created with free version for non-commercial use.